حي على الصلاة حي على الفلاح মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় যদি মিনার হতে নামাজের ডাকাশে যদি মিনার হতে নামাজের ডাকাশে আল্লাহর ঘর সবে জমায়েত হয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় সিজিদায় নত হয় প্রভুর তরে বারবার ক্ষমা চায় আল্লাহর কাছে সিজিদায় নত হয় প্রভুর তরে বারবার ক্ষমা চায় আল্লাহর কাছে দুরুদ সালাম পড়ে নবীর পরে হৃদয় জুড়ে প্রেম ভক্তি আছে দরুদ সালাম পড়ে নবীর পরে হৃদয় জুড়ে প্রেম ভক্তি আছে সিজদায় নত হয় প্রভুর তরে বারবার ক্ষমা চায় আল্লাহর কাছে দরুদ সালাম পড়ে নবীর পরে হৃদয় জুড়ে প্রেম ভক্তি আছে প্রভুর নাম জপে অবুঝ হৃদয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় যদি মিনার হতে নামাজের ডাকাশে যদি মিনার হতে নামাজের ডাকাশে আল্লাহর ঘর সবে জামায়েত হয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় সাদা কালো অথবা ধনী গরিব সবাই সামিল হয় এক কাতারে সাদা কালো অথবা ধনী গরিব সবাই সামিল হয় এক কাতারে মধুর মিলন এত চির সঞ্জীব বৃষ্টি হয়ে যেন রহম ঝরে মধুর মিলন এত চির সঞ্জীব বৃষ্টি হয়ে যেন রহম ঝরে সাদা কালো অথবা ধনী গরিব সবাই সামিল হয় এক কাতারে মধুর মিলন এত চির সঞ্জীব বৃষ্টি হয়ে যেন রহম ঝরে স্রষ্টার প্রেমে তারা ধন্য যে হয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় যদি মিনার হতে নামাজের ডাকাশে যদি মিনার হতে নামাজের ডাকাশে আল্লাহর ঘরে সবে জামায়েতে হয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয় মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ মুমিনের আশ্রয়